আয়সা রাদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে একদিন নাবি সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত আনন্দিত ও খুশি মনে তার নিকট প্রবেশ করলেন খুশির কারণে তার চেহারায় খুশির চিহ্ন পরিস্ফুট হচ্ছিল তিনি তখন আয়সাকে বললেন হে আয়সা তুমি শুনুনি মুদলাজি জায়দ ও উসামা সম্পর্কে কি বলেছে পিতা ও পুত্রের শুধু পা দেখে বলল এ পাগুলোর একটি অন্যটির অংশ